জয় পাখি জয় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সুরে জয় পাখি জয় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সুরে লা ইলা ঘায় আল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ জয় পাখি জয় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সুরে জয় পাখি জয় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সুরে লা ইলাহা اللہ محمد رسول اللہ محمد رسول اللہ محمد رسول اللہ محمد رسول اللہ گم مدرا سولماں شیر لو کار گئے سوبے صلی علی اکا شیر لکھ تارا گئے سوبے صلی علی امین رنگ ঝমড়ে ঘরে ঝিলমিল ঝিলমিল করে ঝিলমিল ঝিলমিল করে আমি নারঙ্গে নয় ঝমড়ে ঘরে ঝিলমিল ঝিলমিল করে ঝিলমিল ঝিলমিল করে যায় পাখি যায় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সোরে যায় পাখি যায় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সোরে লা ইলাহা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসমান কাঁদে জমিন কাঁদে জড় ছোয়াতে ধন্য ঘাবে আসমান কাঁদে জমিন কাঁদে জড় ছোয়াতে ধন্য ঘাবে করিল আল্লাহর কাছে আছে দাবি জমিন বলে দাও নবীকে আসমান বলে দাও নবীকে জমিন বলে দাও নবীকে আসমান বলে দাও নবীকে যায় পাখি যায় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সুরে যায় পাখি যায় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সুরে লা ইলা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রাতকে দেখায় চাই নবীকে দিনকে দেখায় চাই নবীকে রাতকে দেখায় চাই নবীকে দিনকে দেখায় চাই নবীকে আল্লাহ উভয়কে দিল শান্ত পাঠালো সুবহে সাদেকে পাঠালো জয় পাখি জয় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সোরে জয় পাখি জয় ওড়ে ওড়ে কলমা পড়ে মধুর সোরে লা গায়ে محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله কলমা পড়ো বারে বারে কলমা পড়ো বারে বারে সকল সৃষ্টি জিকির করে কলমা পড়ো বারে বারে সকল সৃষ্টি জিকির করে আবুদুর ঘুমার কলমা কবু পড়িতে তুমি ভুলো না পড়তে তুমি ভুলো না আবুদুর ঘুমার কলমা কবু করব পড়তে তুমি ভুলো না পড়তে তুমি ভুলো না যায় পাখি যায় ওড়ে ওড়ে কদমা পড়ে মধুর সরে যায় পাখি যায় ওড়ে ওড়ে কদমা পড়ে মধুর সরে লা مو ہم مدر سون موہم مدرا سو نا موہم مدر سوا مدر سو